সুরা আর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان পরম দয়াময় এই কুরআনের শিক্ষা দিয়াছেন তিনিই মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে কথা বলা শিক্ষা দিয়াছেন الشمس والقمر بحسبان সূর্য ও চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধা এবং তারকারাজি ও গাছপালা সিজদায় অবনত আকাশমণ্ডলকে তিনি সুচ্চ ও সমুন্নত করিয়াছেন এবং মানদণ্ড প্রতিষ্ঠিত করিয়াছেন আল্লাহ ইহার ঐকান্তিক দাবি এই যে তোমরা মানদণ্ডে বিপর্যয় সৃষ্টি করিও না সুবিচারের সহিত যথাযথ ওজন করো এবং পাল্লার দাড়ি বাঁকা করিও না পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানাইয়াছেন এখানে সব ধরনের বিপুল পরিমাণে সুস্বাদু ফল রহিয়াছে খেজুর গাছ রহিয়াছে উহার ফল নরম আবরণে আচ্ছাদিত নানা রকমের শস্য রহিয়াছে উহাতে ভুসিও হয় দানাও হয় অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার মনে করিবে خلق الإنسان من صلصال كالفخار মানুষকে তিনি ঢিলের ন্যায় শুষ্ক মাটি হইতে বানাইয়াছেন وخلق الجان من مارج من نار আর জিনকে আগুনের শিখা হইতে সৃষ্টি করিয়াছেন فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন বিস্ময়কর কুদরতকে অস্বীকার করিবে উভয় উদয়াচল এবং উভয় অস্তাচল সবকিছুরই মালিক ও পরওয়ার্দিগার তিনি অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন শক্তি ক্ষমতাকে মিথ্যা মনে করিবে দুইটি সমুদ্রকে তিনি প্রবাহিত করিয়াছেন যেন পরস্পরে মিলিত হয় তৎসত্ত্বেও উভয়ের মাঝে একটি আবরণ আড়াল হইয়া রহিয়াছে যাহা উহারা অতিক্রম বা লঙ্ঘন করে না অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন বিস্ময়কর দিককে অস্বীকার করিবে এইসব সমুদ্র হইতেই মুক্তা ও প্রবাল বাহির হয় অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতাকে অস্বীকার করিবে وله الجوار المنشآت في البحر كالأعلام আর এই জাহাজসমূহ তাহারই যাহা সমুদ্রের বুকে পর্বতের ন্যায় উচ্চ হইয়া রহিয়াছে فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন দয়া অনুগ্রহকে অবাস্তব মনে করিবে এই পৃথিবীর প্রতিটি জিনিসই ধ্বংসশীল ওয়া এবং কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান রবের মহান সত্তাই অবশিষ্ট থাকিবে فبأي آلاء ربكما تكذبان কাজেই হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন পরিপূর্ণতাকে মিথ্যা মনে করিবে يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن আকাশমণ্ডল ও পৃথিবীতে যাহা কিছুই আছে প্রত্যেকেই নিজের নিজের প্রয়োজন তাহারই নিকট প্রার্থনা করে প্রতিটি মুহূর্ত তিনি নবতর কাজে নিরত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 চেষ্টা করিলে তোমাদের উপর আগুনের শিখা ও ধোঁয়া ছাড়িয়া দেওয়া হইবে তোমরা যাহার মোকাবেলা করিতে পারিবে না فبأي آلاء ربكما تكذبان কাজেই হে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন শক্তি ক্ষমতাকে অসত্য মনে করিয়া অস্বীকার করিবে فإذا انشقت السماء فكانت وردة كالدهان অতঃপর কি হইবে তখন যখন নভমণ্ডল দীর্ণ বিদীর্ণ হইয়া যাইবে ও লাল চামড়ার মতো রক্তবর্ণ ধারণ করিবে হে জিন ও মানুষ তখন তোমরা তোমাদের রবের কোন কোন মহাশক্তিকে অমান্য করিবে সেই দিন কোনো মানুষ ও কোনো জিনকে তাহার গুণা সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন হইবে না فبأي آلاء ربكما تكذبان তখন দেখা যাইবে তোমরা উভয় সম্প্রদায় নিজেদের রবের কোন কোন দয়া অনুগ্রহ অস্বীকার করিতে পারো يعرف المجرمون بسيماهم بسيماهم فيؤخذ بالنواصي والأقدام অপরাধী লোকেরা সেখানে নিজ নিজ চেহারা দ্বারাই পরিচিত হইবে এবং তাহাদিগকে কপালের চুল ও পা ধরিয়া হেঁচড়াইয়া টানিয়া নেওয়া হইবে সেই সময় তোমরা নিজেদের রবের কোন কোন শক্তি পরাক্রমকে অসত্য মনে করিবে জাহান্নামুল্লাতী তখন বলা হইবে ইহা সেই নাম অপরাধী ও পাপাচারীরা যাহাকে অসত্য মনে করিয়া লইয়াছিল সেই নাম ও ফুটন্ত টকবগে পানিতে তাহারা আবর্তন করিতে থাকিবে তাহা হইলে তোমরা তোমাদের রবের কোন কোন শক্তি পরাক্রমকে অবিশ্বাস করিবে আর যাহারা আপন রবের সম্মুখে পেশ হওয়ার ভয় পোষণ করে তাহাদের প্রত্যেকের জন্য দুইখানি বাগান রহিয়াছে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে উভয় বাগানই সবুজ সতেজ ডালপালায় ভরপুর তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা মনে করিবে দুইটি বাগানে দুইটি ঝর্ণাধারা সদা প্রবাহমান আলা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অসত্য মনে করিবে উভয় বাগানের প্রত্যেকটি ফলের দুইটি প্রকরণ হইবে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অসত্য মনে করিবে متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان জান্নাতি লোকেরা এমন শয্যার উপর ঠেস দিয়া বসিয়া থাকিবে যাহার আস্তরণ মোটা রেশমের তৈরি হইবে আর বাগানের ডালপালা ফলের ভারে ঝুঁকিয়া পড়া থাকিবে فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان এই নিয়ামত সমূহের মধ্যে লজ্জাবনত নয়না ললনারাও থাকিবে তাহাদিগকে এই জান্নাতি লোকদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শও করে নাই فبأي آلاء ربكما تكذبان তোমরা তোমাদের রবের কোন কোন দানকে অসত্য মনে করিবে উহারা এমনই সুন্দরী রূপসী যেমন হীরা ও মুক্তা তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অসত্য মনে করিবে هل جزاء الإحسان إلا الإحسان শুভ কাজের বিনিময় শুভ কাজ ছাড়া আর কি হইতে পারে فبأي آلاء ربكما تكذبان তাহা হইলে হে জিন ও মানুষ তোমাদের রবের কোন কোন উত্তম গুণাবলীকে তোমরা মিথ্যা মনে করিবে ومن دونهما جنتان আর সেই দুইটি বাগান ছাড়াও আরো দুইটি বাগান হইবে فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অসত্য মনে করিবে مدهامتان ঘন সন্নিবেশিত সবুজ শ্যামল ও সতেজ বাগান فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করিবে فيهما عينان نضاختان দুইটি বাগানে দুইটি ধারা ঝর্ণার মতো উৎক্ষিপ্ত মান فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করিবে فيهما فاكهة ونخل ورمان তাহাতে বিপুল পরিমাণ ফল খেজুর ও আনার থাকিবে فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে তোমরা না মানিয়া পারিবে এই সব নিয়ামতের মধ্যেই থাকিবে সচ্চরিত্রের অধিকারী সুদর্শনা স্ত্রীগণ তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করিবে তাবু সমূহের মধ্যে সুরক্ষিত হুরগণ থাকিবে আলায় তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে তোমরা মিথ্যা মনে করিবে এই বেহেস্তি লোকদের মধ্য হইতে পূর্বে কাহাকেও কোন মানুষ বা জিন স্পর্শ করে নাই তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অসত্য মনে করিবে متكئين على رفرف خضر وعبقري حسان তাহারা সবুজ গালিচা এবং সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলাইতভাবে অবস্থান করিবে فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা স্বীয় প্রতিপালকের কোন কোন অনুগ্রহ সম্পর্কে অসত্য আরোপ করিবে تبارك اسم ربك ذي الجلال والإكرام বড়ই বরকতময় মহাসম্মানিত ও মাহাত্মপূর্ণ তোমার রবের নাম